সপ্তম অধ্যায় নাচের চৈতন্য গুণনিধি অসাধনে চিন্তামণি হাতে দিল বিধি জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেমধাম জয় শ্রী জগদানন্দ শ্রী গর্ভজীবন জীবন জয় পুণ্ডরিগি বিদ্যানিধি প্রাণধন জয় জগদীশ গোপীনাথের ঈশ্বর জয় হোক যত গৌরচন্দ্র অনুচর হেন মতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায় নিত্যানন্দ সঙ্গে রঙ্গ কর এ সদায় অদ্বৈত লইয়া সব বৈষ্ণব মণ্ডল মহানৃত্য গীত করে কৃষ্ণ কোলাহল নিত্যানন্দ রহিলেন শ্রীবাসের ঘরে নিরন্তর বাল্যভাব আন্না হিসফুরে আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায় পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায় এবে শুনো শ্রীবিদ্যা নিধির আগমন পুণ্ডরিক নাম শ্রীকৃষ্ণের প্রিয়তম প্রাচ্যভূমি চাটিগ্রাম ধন্য করিবারে তথা তানে অবতীর্ণ করিলা ঈশ্বরে নবদ্বীপে করিলেন ঈশ্বর প্রকাশ বিদ্যানিধি না দেখিয়া ছাড়ে ঘন শ্বাস নৃত্য করি উঠিয়া বসিলা গৌর রায় পুণ্ডরিক বাপ বলি কান্দে ও ভরায় পুণ্ডরিক আরে মোর বাপরে বন্ধুরে কবে তোমা দেখিব আরে রে বাপরে হেন চৈতন্যের প্রিয় পাত্রবিদ্যানিধি হেন সব ভক্ত প্রকাশিলা গৌরনিধি প্রভু যে ক্রন্দন করে তার নাম লইয়া ভক্ত সব কেহ কিছু না বুঝেন ইহা সবে বলে পুণ্ডরিক বলেন কৃষ্ণ রে বিদ্যানিধি নাম শুনি সবেই বিচারে কোন প্রিয় ভক্ত ইহা সবে বুঝিলেন বাহ্য হইলে প্রভু স্থানে সবে বলিলেন কোন ভক্ত লাগি প্রভু করহ ক্রন্দন সত্য আমার সভা প্রতি করহ কথন আমার সবার ভাগ্য হোক তানে জানি তার জন্ম কর্ম কথা কহ প্রভু শুনি প্রভু বলে তোমরা সকলে ভাগ্যবান শুনিতে হইল ইচ্ছা তাহার আখ্যান পরম অদ্ভুত তার সকল চরিত্র তার নাম শ্রবণেও সংসার পবিত্র বিষয়ীর প্রায় তার পরিচ্ছদ সব চিনিতে না পারে কেহ তিহ যে বৈষ্ণব চাটি গ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত পরম সধর্ম সর্বলোক অপেক্ষিত কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে ভাসে নিরন্তর অশ্রুকম্প পুলক বেষ্টিত কলেবর গঙ্গা স্নান না করেন পদস্পর্শ ভয়ে গঙ্গা দর্শন করে নিশার সময়ে গঙ্গায় যেসব লোক করে অনাচার কুল্লোল দন্ত ধাবন কেশ সংস্কার এ সকল দেখিয়া পায়েন মনে ব্যথা এতে কে দেখেন গঙ্গা নিশায় সর্বথা বিচিত্র বিশ্বাস আর এক শুনতান দেবার্চন পূর্বে করে গঙ্গা জল পান তবে সে করেন পূজা আদি নিত্য কর্ম ইহা সর্বপণ্ডিতেরে বুঝায়েন ধর্ম চাটি গ্রামে আছেন এথাও বাড়ি আছে আসিবেন সম্প্রতি দেখিবা কিছু পাছে তারে ঝাট কেউই চিনিতে না পারিবা দেখিলে বিষয় মাত্র শাস্ত্র জ্ঞান সে করিবা তারে না দেখিয়া আমি স্বস্তি নাহি পাই সবে তারে আকর্ষিয়া নহয়ে থাই কহি তার কথা প্রভু আবিষ্ট হইলা পুণ্ডরিক বাপ বলি কান্দিতে লাগিলা মহা উচ্চস্বরে প্রভু রোদন করেন তাহার ভক্তের তত্ত্ব তিহসে জানেন ভক্ততত্ত্ব চৈতন্য গোসাই মাত্র জানে সেই ভক্ত জানে যারে কহে ন আপনে ঈশ্বরের আকর্ষণ হইল তার প্রতি নবদ্বীপে আসিতে তাহার হইল মতি অনেক সেবক সঙ্গে অনেক সম্ভার অনেক ব্রাহ্মণ সঙ্গে শিষ্য ভক্ত যার আসিয়া রহিলা নবদ্বীপে গুড়রূপে পরম ভোগীর প্রায় সর্বলোকে দেখে বৈষ্ণব সমাজে ইহা কেহ নাহি জানে সবে মাত্র মুকুন্দ জানিলা সেই ক্ষণে শ্রী মুকুন্দ বেজ ওঝা তার তত্ত্ব জানে একসঙ্গে মুকুন্দের জন্ম চারটি গ্রামে বিদ্যানিধি আগমন জানিয়া গোসাই যে আনন্দ হইল তাহার অন্ত নাই কোন বৈষ্ণবের প্রভু না কহে ভাঙ্গিয়া পুণ্ডরিক আছেন বিষয়ী প্রায় হইয়া যত কিছু তার প্রেম ভক্তির মহত্ব মুকুন্দ জানেন আর বাসুদেব দত্ত মুকুন্দের বড় প্রিয় পণ্ডিত গদাধর একান্ত মুকুন্দ তার সঙ্গে অনুচর যথাকার যে বার্তা কহে নাসি সব আজি এথা আইলা এক অদ্ভুত বৈষ্ণব গদাধর পণ্ডিত শুনহ সাবধানে বৈষ্ণব দেখিতে যে বাঞ্ছ তুমি মনে অদ্ভুত বৈষ্ণবাজি দেখাবো তোমারে সেবক করিয়া যেন স্মরহ আমারে শুনি গদাধর বড় হরিষ হইলা সেই ক্ষণে কৃষ্ণ বলি দেখিতে চলিলা বসিয়া আছেন বিদ্যানিধি মহাশয় সম্মুখে হইল গদাধরের বিজয় গদাধর পণ্ডিত করিলা নমস্কার বসাইলা আসনে করিয়া পুরস্কার জিজ্ঞাসিলা বিদ্যানিধি মুকুন্দের স্থানে কিবা নাম ইহার থাকেন কোন গ্রামে বিষ্ণু ভক্তি তেজময় দেখি কলেবর আকৃতি প্রকৃতি দুই পরম সুন্দর মুকুন্দ বলেন শ্রী গদাধর নাম শিশু হইতে সংসারে বিরক্ত ভাগ্যবান মাধব মিষ্টের পুত্র কহি ব্যবহারে সকল বৈষ্ণব প্রীতি বাসে নইহারে ভক্তিপথে রত সঙ্গ ভক্তের সহিতে শুনিয়া তোমার নাম আইলা দেখিতে শুনি নিধি বড় সন্তোষ হইলা পরম গৌরবে সম্ভাষিবারে লাগিলা বসিয়াছেন পুণ্ডরিক মহাশয় রাজপুত্র হেন করিয়াছেন বিজয় দিব্য খট্টা হিঙ্গুলে পিতলে শোভা করে দিব্যচন্দ্রা তপতিন তাহারও পরে তহি দিব্য শয্যা শোভে অতি সূক্ষ্মবাসে পট্টনে তো বালিশ শোভয়ে চারিপাশে বড় ঝাড়ি ছোট ঝাড়ি গুটি পাঁচ সাত দিব্য পিতলের বাটা পাকা পান তাত দিব্য আল বাটি দুই শোভে দুই পাশে পান খায়া অধর দেখি দেখি হাসে দিব্য ময়ূরের পাখা লই দুইজনে বাতাস করিতে আছে দেহে সর্বক্ষণে চন্দনের ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে গন্ধের সহিত তথি ফাগু বিন্দু মিলে কি কহিব শিবাকে শোভারের সংস্কার দিব্যগন্ধ আমল কি বহি না হিয়ার ভক্তির প্রভাবে দেহ মদন সমান যে না চিনে তার হয় রাজপুত্র জ্ঞান সম্মুখে বিচিত্র এক দোলা সাহবান বিষয়ীর প্রায় যেন ব্যবহার সংস্থান দেখিয়া বিষয় রূপ দেব গদাধর সন্দেহ বিশেষ কিছু জন্মিল অন্তর আজন্ম বিরক্ত গদাধর মহাশয় বিদ্যানিধি প্রতি কিছু জন্মিল সংশয় ভালো তো বৈষ্ণব সব বিষয়ীর বেশ দিব্য দিব্যবাস কেশ শুনিয়া তো ভালো ভক্তি আছিল ইহানে আছিল যে ভক্তি সেহ গেল দর্শনে বুঝি গদাধর চিত্ত শ্রীমুকুন্দানন্দ বিদ্যানিধি প্রকাশিতে করিলারম্ভ কৃষ্ণের প্রসাদে গদাধর অগচর কিছু নাহি অবেদ্য কৃষ্ণ সে মায়াধর মুকুন্দ সুসর বড় কৃষ্ণের গায়ন পড়িলেন শ্লোক ভক্তি মহিমা বর্ণন রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া ঈশ্বরে বধিতে গেলা কালকুট লইয়া তাহারেও মাতৃপদ দিলেন ঈশ্বরে না ভজে অবধ জীব হেন দয়ালে রে अहोबकीजं स्तनकालकूटं जिघांशयायपयदपसाद्धि लेभे गतिं धातृचितां ततोऽन्नं कं वा दयालुं शरणं व्रजेम पुतना लोकबालाग्निराक्षसी रुधिरासना হরে हरये स्तनं শুনিলেন মাত্র ভক্তি যোগের বর্ণন বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রন্দন নয়নে অপূর্ব বহে শ্রী আনন্দধার যেন গঙ্গা দেবীর হইল অবতার অশ্রুকম্প সেদমূর্ছা পুলক হুঙ্কার এককালে হইল সবার অবতার বলো বলো বলি মহা লাগিলা গর্জিতে স্থির হইতে না পারিলা পড়িলা ভূমিতে লাথি আছাড়ের ঘায়ে যতেক সম্ভার ভাঙ্গিল সকল রক্ষা নাহি কারো আর কোথা গেল দিব্য বাটা দিব্য গুয়া পান কোথা গেল ঝাড়ি যাতে করে জল পান কোথায় পড়িল গিয়া শয্যা পদাঘাতে প্রেমাবেশে দিব্য বস্ত্র চিরে দুই হাতে কোথা গেল সেবা দিব্য কেশের সংস্কার ধুলায় লোটায় করে ক্রন্দন অপার কৃষ্ণ রে ঠাকুর মোর কৃষ্ণ মোর প্রাণ মোরে সে করিলে কাষ্ঠ পাষাণ সমান অনুতাপ করিয়া কান্দয়ে উচ্চস্বরে মুই সে বঞ্চিত হইল হেন অবতারে মহা গড়াগড়ি দিয়া যে পাড়ে আছার সবে মনে ভাবে কিবা চূর্ণ হইল হাড় হেন সে হইল কম্প ভাবে রবিকারে দশ জনে ধরিলেও ধরিতে না পারে সজ্জা ঝাড়ি বাটি সকল সম্ভার পদাঘাতে সব গেল কিছু না হিয়ার সেবক সকল যে করিল সম্বরণ সকল রহিল সেই ব্যবহার ধন এই মতো কতক্ষণ প্রেম প্রকাশিয়া আনন্দে মূর্ছিত হই থাকিলা পড়িয়া তিলমাত্র ধাতু নাহি সকল শরীরে ডুবিলেন বিদ্যানিধি আনন্দ সাগরে দেখি গদাধর মহা হইলা বিস্মিত তখন সে মনে বড় হইলা চিন্তিত হেন মহাশয় আমি অবজ্ঞা করিলু কোন বা শুভক্ষণে দেখিতে আইল মুকুন্দের পরম সন্তোষে করিকলে সিঞ্চিলেন অঙ্গতার প্রেমানন্দ জলে মুকুন্দ আমার তুমি কইলে বন্ধু কার্য দেখাইলে ভক্তবিদ্যা নিধি ভট্টাচার্য এমত বৈষ্ণব কিবা আছে ত্রিভুবনে ত্রিলোক পবিত্র হয় ভক্তি দর্শনে আজি আমি এড়াইনু পরম সংকটে সেহজের কারণ তুমি আছিলা নিকটে বিষয়ের পরিচ্ছদ দেখিয়া উহান বিষয় বলিয়া মোর চিত্তে হইল জ্ঞান বুঝিয়া আমার চিত্ত তুমি মহাশয় প্রকাশিলা পুণ্ডরিক ভক্তির উদয় যতখানি আমি করিয়াছি অপরাধ ততখানি করাইবা চিত্তেরও প্রসাদ এ পথে প্রবিষ্ট যত সব ভক্তগণে উপদেষ্টা অবশ্য করেন একজনে এ পথেতে আমি উপদেষ্টা নাহি করি ইহানে স্থানে মন্ত্র উপদেশ ধরি ইহানে অবজ্ঞা যত করিয়াছি মনে শিষ্য হইলে সব দোষ কমিবে আপনে এত ভাবি গদাধর মুকুন্দের স্থানে দীক্ষা করিবার কথা কহিলেন তানে শুনিয়া মুকুন্দ বড় সন্তোষ হইলা ভালো ভালো বলি বড় শ্লাঘিতে লাগিলা প্রহর দুয়েতে বিদ্যা নিধি মহাধীর বাহ্য পাই বসিলেন হইয়া সুস্থির গদাধর পণ্ডিতের নয়নের জল অন্ত নাহি ধারাঙ্গ অঙ্গ তিতিল সকল দেখিয়া সন্তোষ বিদ্যানিধি মহাশয় কোলে করি তুইলেন আপন হৃদয় পরম সম্ভ্রমে রহিলেন গদাধর মুকুন্দ কহেন তার মনের উত্তর ব্যবহার ঠাকুরাল দেখিয়া তোমার পূর্বে কিছু চিত্তদোষ জন্মিল উহার এবে তার প্রায়শ্চিত্ত চিন্তিলাপনে মন্ত্রদীক্ষা করিবেন তোমার ওই স্থানে বিষ্ণুভক্ত বিরক্ত শৈশবে বিদ্ধরিত মাধব মিশ্রের কুলনন্দন উচিত শিশু হইতে ঈশ্বরের সঙ্গে অনুচর গুরু শিষ্য যোগ্য পুণ্ডরিক গদাধর আপনে বুঝিয়া চিত্তে এক শুভ দিনে নিজ ইষ্ট মন্ত্র দীক্ষা করা ইহানে শুনিয়া হাসেন পুণ্ডরিক বিদ্যানিধি আমার তো মহারত্ন মিলাইলা বিধি করাইউ মুই হাতে সন্দেহ কিছু নাই বহু জন্ম ভাগ্যে সে এমত শিষ্য পাই এই যে আইসে শুক্ল পক্ষের দ্বাদশী সর্বশুভ লগ্ন ইথি মিলিবে কে আসি ইহাতে সংকল্প সিদ্ধি হইবে তোমার শুনি গদাধর হর্ষে হইলা নমস্কার সেদিন মুকুন্দ সঙ্গে হইয়া বিদায় আইলেন গদাধর যথা গৌর রায় বিদ্যানিধি আগমন শুনি বিশ্বম্ভর অনন্ত হরিশ প্রভু হইল অন্তর বিদ্যানিধি মহাশয় অলক্ষিত রূপে রাত্রি করিয়াইলেন প্রভুর সমীপে সর্বসঙ্গ ছাড়ি একেশ্বর মাত্র হইয়া প্রভু দেখি মাত্র পড়িলেন মূর্ছা হইয়া দণ্ডবৎ প্রভুরে না পারিলা করিতে আনন্দে মূর্ছিত হইয়া পড়িলা ভূমিতে ক্ষণেকে চৈতন্য পাই করিলা হুঙ্কার কান্দে পুনঃ আপনাকে করিয়া ধিক্কার কৃষ্ণরে পরাণ মোর কৃষ্ণ মোর বাপ মুই অপরাধীরে কতেক দেহ তাপ সর্বজগতের বাপ উদ্ধার করিলা সবে মাত্র মোরে তুমি একেলা বঞ্চিলা বিদ্যা নিধি হেন কোন বৈষ্ণব না চিনে সবেই কান্দেন মাত্র তাহার ক্রন্দনে নিজ প্রিয়তম জানি শ্রীভক্ত বৎসল সম্ভ্রমে উঠিয়া কোলে কইলা বিশ্বম্ভর পুণ্ডরিক বাপ বলি কান্দেন ঈশ্বর বাপ দেখিলাম আজি নয়ন গোচর তখন সে জানিলেন সর্বভক্তগণ বিদ্যানিধি গোসাইর হইল আগমন তখন সে হইল সব বৈষ্ণবরোদন পরম অদ্ভুত তাহা না যায় বর্ণন বিদ্যানিধি বক্ষে করি শ্রী গৌর সুন্দর প্রেম জলে সিঞ্চিলেন তার কলেবর প্রিয়তম প্রভুর জানিয়া ভক্তগণে ভয় আপ্ততা সবার হইল তানে বক্ষ হইতে বিদ্যানিধি না ছাড়ে ঈশ্বরে লীন হইলা যেন প্রভু তাহার শরীরে প্রহরে গৌরচন্দ্র আছেন নিশ্চলে তবে প্রভু বাহ্য পায়ে ডাকি হরি বলে আজি কৃষ্ণ বাঞ্ছা সিদ্ধি করিলা আমার আজি পাইলাং মনোরথ পার সকল বৈষ্ণব সঙ্গে করিয়া মিলন পুণ্ডরিক লইয়া সবে করেন কীর্তন ইহার পদবী পুণ্ডরিক বিদ্যানিধি প্রেম ভক্তি বিলাইতে করিলেন বিধি এই মতো তার গুণ বর্ণিয়া বর্ণিয়া উচ্চস্বরে হরিবালে শ্রীভুজ তুলিয়া প্রভু বলে আজি শুভ প্রভাত আমার আজি মহামঙ্গল সে বাসিয়া আপনার নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে দেখিলাম প্রেমনিধি সাক্ষাৎ নয়নে শ্রীপ্রেম নিধি রাশি হইল বাহ্য জ্ঞান তখনে সে প্রভু চিনি করিলা প্রণাম অদ্বৈত দেবের আগে করি নমস্কার যথাযোগ্য প্রেম ভক্তি করিলা সবার পরানন্দ হইলেন সর্বভক্তগণে হেন প্রেম নিধি পুণ্ডরিক দর্শনে ক্ষণেকে যে হইল প্রেম ভক্তি আবির্ভাব তাহা বর্ণিবার পাত্র বেশ মহাভাগ গদাধর আজ্ঞা মাগিলেন প্রভুস্থানে পুণ্ডরিক মুখে মন্ত্র গ্রহণ কারণে নাজিনিয়া উহান অগম্য ব্যবহার চিত্তে অবজ্ঞান ছিল আমার এতে কে উহান আমি হইবাং শিষ্য শিষ্য অপরাধ গুরু ক্ষমিব অবশ্য গদাধর বাক্যে প্রভু সন্তোষ হইলা শীঘ্র কর শীঘ্র কর বলিতে লাগিলা তবে গদাধর দেব প্রেমনিধি স্থানে মন্ত্র দীক্ষা করিলেন সন্তোষে আপনে কি কহিব আর পুণ্ডরিকের মহিমা গদাধর শিষ্য যার ভক্তের সেই সীমা কহিলাম কিছু বিদ্যা নিধির আখ্যান এই মোর কাম্য যেন দেখা পাও তান যজ্ঞগুরু শিষ্য পুণ্ডরিক গদাধর দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় কলেবর পুণ্ডরিক গদাধর দুইয়ের মিলন যে পড়ে যে শুনে তারে মিলে প্রেম ধন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো বৃন্দাবন দাসত ছুপদ যুগে গান ইতিশ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে পুণ্ডরী গদাধর মিলনম নাম সপ্তম অধ্যায়